ঝর্ণা জলে দৃষ্টি দিলে সাগর তলে চোখ ফিরালে মিলে তোমার পরিচয় বৃষ্টি ফোটায় সৃষ্টি তোমার লীলা কথা কয় বৃষ্টি ফোটায় সৃষ্টি তোমার লীলা কথা কয় বৃষ্টি ফোটায় সৃষ্টি তোমার লীলা কথা কয় ঝর্ণা জলে দৃষ্টি দিলে সাগর তলে চোখ ফিরালে মিলে তোমার পরিচয় বৃষ্টি ফোটায় সৃষ্টি তোমার লীলা কথা ক বৃষ্টি ফোটায় সৃষ্টি তোমার লীলা কথা ক ঝর্ণা জলে দৃষ্টি দিলে সাগর তলে চোখ ফিরালে মিলে তোমার পরিচয় বৃষ্টি ফোটায় সৃষ্টি তোমার লীলা কথা ক বৃষ্টি ফোটায় সৃষ্টি তোমার লীলা কথা ক যখন রাতের বেলায় তারার মেলায় দৃষ্টি চলে যায় রশ্মিতে তার হৃদয় পরাণ নয়ন জুড়ায় রাতের বেলায় তারার মেলায় দৃষ্টি চলে যায় রশ্মিতে তার হৃদয় পরাণ নয়ন জুড়ায় তখন বারে বারে সৃষ্টিকারীর কথা মনে হারে বারে বারে সৃষ্টিকারীর কথা মনে হারে বারে বারে সৃষ্টিকারীর কথা মনে হয় ঝর্ণা জলে বৃষ্টি দিলে সাগর তলে চোখ ফিরালে মেলে তোমার পরিচয় বৃষ্টি ফোটায় সৃষ্টি তোমার লীলা কথা কয় বৃষ্টি ফোটায় সৃষ্টি তোমার লীলা কথা কয় ঝর্ণা জলে বৃষ্টি দিলে সাগর তলে চোখ ফিরালে মেলে তোমার পরিচয় বৃষ্টি ফোটায় সৃষ্টি তোমার লীলা কথা কয় বৃষ্টি ফোটাই সৃষ্টি তোমার লীলা কথা আকাশের নীল গগনে দেখি তারার মেলা রংধনুতে রঙের মেলা করছে যখন খেলা আকাশের নীল গগনে দেখি তারার মেলা রংধনুতে রঙের মেলা করছে যখন খেলা তখন সৃষ্টিকারীর ভালোবাসায় মনটা নরম সৃষ্টিকারের ভালোবাসায় মনটা নরম হয় সৃষ্টিকারের ভালোবাসায় মনটা নরম হয় ঝর্ণা জলে দৃষ্টি দিলে সাগর তলে চোখ ফিরালে মিলে তোমার পরিচয় বৃষ্টি ফোটায় সৃষ্টি তোমার লীলা কথা কয় বৃষ্টি ফোটায় সৃষ্টি তোমার লীলা কথা কয় ঝর্ণা জলে দৃষ্টি দিলে সাগর তলে চোখ ফিরালে মিলে তোমার বৃষ্টি ফোটাই সৃষ্টি তোমার লীলা কথা কর বৃষ্টি ফোটাই সৃষ্টি তোমার লীলা কথা কর বৃষ্টি ফোটাই সৃষ্টি তোমার লীলা কথা কর বৃষ্টি ফোটাই সৃষ্টি তোমার লীলা কথা কর সাধে মদিনা সুস্থ সংস্কৃতির অঙ্গীকার সুস্থ সংস্কৃতির অঙ্গীকার